বিপিএস আনসার আজিয়াল বিপিএস আনসার হায়রে রব্বা রব্বানা হায়রে রব্বা রব্বানা হায়রে রব্বা রব্বানা ইয়া রব্বা হায়রে রব্বা রব্বানা হায়রে রব্বা রব্বানা হায়রে রব্বা রব্বানা ইয়া রব্বা হায়রে রব্বা রব্বানা হায়রে রব্বা রব্বানা হায়রে রব্বা রব্বানা ইয়া রব্বা হায়রে রব্বা রব্বানা হায়রে রব্বা রব্বানা হায়রে রব্বা রব্বানা ইয়া রব্বা তুমি ছাড়া দিশে হারা তুমি ছাড়া দিশে হারা মন মানে না হায় রব্বা হায়র রব্বা রব্বানা হায়র রব্বা রব্বানা হায়র রব্বা রব্বানা ইয়া রব্বা হায়র রব্বা রব্বানা হায়র রব্বা রব্বানা হায়র রব্বা রব্বানা ইয়া রব্বা হায়র রব্বা রব্বানা হায়র রব্বা রব্বানা চাই না কিছু আমি দাও না দেখা তুমি তুমি সবার প্রেমী তুমি অন্তর জানি চাই না কিছু আমি দাও না দেখা তুমি তুমি সবার প্রেমী তুমি অন্তর জানি দাও না দেখা লাগছে একা দাও না দেখা লাগছে একা তুমি না হায় রাব্বা হায়র রাব্বা রাব্বানা হায়র রাব্বা রাব্বানা হায়র রাব্বা রাব্বানা ইয়া রাব্বা হৈর রব্বা রব্বানা হৈর রব্বা রব্বানা হৈর রব্বা রব্বানা ইয়া রাব্বা হৈর রব্বা রব্বানা হৈর রব্বা রব্বানা হৈর রব্বা রব্বানা ইয়া রাব্বা ডাকি তোমায় বারবার আমি অধম গুণগার তুমি আধার দয়ার তুমি প্রভু সবার ডাকি তোমায় বারবার আমি অধম গুণাগার তুমি আধার দয়ার তুমি প্রভু সবার দৌনা দেখা লাগছে একা দৌনা দেখা লাগছে একা তুমি না হায় হায়র রব্বা রব্বানা হায়র রব্বা রব্বানা হায়র রব্বা রব্বানা ইয়া রব্বা হায়র রব্বা রব্বানা হায়র রব্বা রব্বানা হায়র রব্বা রব্বানা ইয়া রব্বা হায়র রব্বা রব্বানা হায়র রব্বা রব্বানা হায়র রব্বা রব্বানা ইয়া রব্বা তুমি ছাড়া ছাড়া দিশে হারা মন মানে না হায় রব্বা হায়র রব্বা রব্বানা হায়র রব্বা রব্বানা হায়র রব্বা রব্বানা ইয়া রব্বা হায়র রব্বা রব্বানা হায়র রব্বা রব্বানা হায়র রব্বা রব্বানা ইয়া রব্বা বাংলাদেশ প্রফেশনাল সিঙ্গার আবু আয়ুব আনসারের কথা শুরু কণ্ঠে বিপিএস আনসার শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় ঈদ মোবারক সহযোগী শিল্পী তামিম হায়দা শিশু শিল্পী মেহেদি হাসান উমায়ের এবং আবু বকর সিদ্দিক প্রযোজনায় বিপিএস প্রি ক্যাডেট মাদ্রাসা চাঁদপুর রেলগেট লাকসাম কুমিল্লা সৌজন্যে রিদম প্লাস ডট কম উনপঞ্চাশ বাই এক পুরানা পল্টন ঢাকা ডাউনলোড করার জন্য ক্লিক করুন W W dot Almadina dot com অথবা zero one eight two nine two three one two zero one